করে তার বিস্তারিত আমরা আলোচনা করেছি পৃথিবী যখন পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তারপরে যে কেয়ামতের দিন অনুষ্ঠিত হবে অর্থাৎ ডে অফ জাজমেন্ট বিচারের দিন এবং সেই বিচারের দিনে আমাদের যে হিসাব নিকাশ হবে সেই হিসাব নিকাশের দিনে সেই বিচারের দিনে আখেরাতের জীবনে আমাদের কি কি ঘটনা ঘটবে কিভাবে আমাদের সেই বিচার অনুষ্ঠিত হবে এবং সেই দিন মানুষ কীরকমভাবে অবস্থান করবে একটা দুনিয়াবি পরীক্ষার সময় আমরা যখন পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট নেওয়ার জন্য আমরা যাই সেই রেজাল্ট নেওয়ার সময় যেমন আমরা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকি যে আমরা যে পরীক্ষা দিয়েছি এরকম একটা টার্গেট আমাদের আছে এত নম্বর আমরা পেতে পারি তারপরেও যদি রেজাল্ট নেওয়ার পরে আমাদের সেই মনোভূত নাম্বার না হয় বা অনেকেই ফেল করে দেয় পরীক্ষায় কৃতকার্য হতে পারে না তাদের যে দুশ্চিন্তা তাদের যে এক্সটার্নাল ফেসিয়াল ফিচার তাদের মুখের যে একটা রূপ পরিবর্তন হয়ে যায় এবং যারা সেই পরীক্ষায় কৃতকার্য হয় সাকসেস হয় সফলতা লাভ করে তাদের এক্সটার্নাল ফিচার বা মুখের রূপ বা আকৃতি দেখে যেমন বোঝা যায় ঠিক ওইরকম ঘটনায় সেই হাসরের ময়দানে বা কেয়ামতের ময়দানে মানুষের পুরোপুরি সেই সমস্ত ঘটনাগুলো পরিলক্ষিত হবে মানুষ সেই সমস্ত ব্যাপারগুলো পুরোপুরি অনুভব করবে এবং সেটা কোরআন মাজিদের মধ্যে সুরার পঁয়তাল্লিশ আয়াত নম্বর একুশে আল্লাহ সুবাহানা হওয়া তালা বলছেন যে তারা কি মনে করে অর্থাৎ অবিশ্বাসীরা মনে করে যে তাদের জীবন এবং মৃত্যুটা সমান করে দেওয়া হবে তাদের মতো যারা ইমান আনে এবং ভালো কাজ করে কি জঘন্য তাদের বিচার কি জঘন্য তাদের মেন্টালিটি বা তাদের মনের কামনা এবং বাসনা আল্লাহ সুবাহানা হওয়া তালা বুঝাতে চাইছেন যে অনেক মানুষ এটা মনে করে যে এই দুনিয়াতে যতদিন জীবনযাপন আমরা করছি এনজয় আনন্দ উপভোগ করছি মৃত্যু হয়ে যাবে মাটির সাথে আমরা মিশে যাব তারা ভাবে যে সেদিন বিচার হবে কি আদৌ হবে না এই যে একটা দৌভরসব একটা সন্দেহের মধ্যে থাকে এবং সন্দেহের অবকাশের মধ্যে থেকে তখন তারা এটা মন্তব্য করে যে তাদের মতো আমরাও হয়তো সেদিন পরিত্রাণ পেয়ে যাব। তাহলে আল্লাহ বলছেন যে সেটা তো এরকম হবে না একজন ইমানদার বা আমালে সহলে যারা ভালো কাজ করে যারা আল্লাহ প্রতি ইমান আনে তাদের পরিণতি বা তাদের অবস্থা এবং যারা এই দুনিয়াতে ইসলামিক জীবন যাপন করেনি কোরআন এবং হাদিসের জীবন মোতাবেক চলাফেরা করেনি তাদের মতো কখনোই এটা হতে পারে না আল্লাহ সুবাহ এই যে কেয়ামত অনুষ্ঠিত হবে পৃথিবী যে ধ্বংস হবে কোরআন মাজিদের মধ্যে অনেক সুরা বা অনেক আয়তে এর ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যে পৃথিবী কিভাবে ধ্বংস হবে কেয়ামত কখন হবে এক্সাক্ট টাইম কোন মুহূর্তে হবে সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন ছাড়া কেউ জানে না সুরা লুকমান একত্রিশ নম্বর সুরার পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছেই রয়েছে সেই সময়ের জ্ঞান সেই সময়ের জ্ঞান বলতে সেই মহাপ্রলয়ের জ্ঞান কেয়ামতের জ্ঞান এবার কেয়ামত অবশ্যম্ভাবী পৃথিবী একদিন ধ্বংস হবে সারা পৃথিবীর মানুষ এটা মেনে নিতে বাধ্য যে পৃথিবী এখন যে পর্যায়ে আছে সূর্য গ্রহ উপগ্রহ সমস্ত কিছু যে নিজের নিজের কক্ষপথে পরিভ্রমণ করছে এবং সূর্যের যে বর্তমান বয়স সেটা হচ্ছে মধ্যম অবস্থায় তার বয়স হয়ে আছে এই সূর্য আস্তে আস্তে সে তার শেষ পরিণতির দিকে এগোচ্ছে আজকে লেটেস্ট ডিসকভারি সায়েন্স বা বিজ্ঞানও কথা স্বীকার করছে তাহলে কেয়ামত অবশ্যম্ভাবী বা পৃথিবী একদিন ধ্বংস হবে এটা বিশ্বাস করতে কারো আর দ্বিধা নেই তাহলে এই যে হাসরের ময়দান বা কেয়ামত সংঘটিত হয়ে যাবে আল্লাহ সুবাহ সুরা ওয়াকিয়া সুরা নম্বর ছাপান্ন আয়াত নম্বর এক দুই তিন এই আয়াতগুলোতে বলছেন ওয়াকা ওয়াকাতিল ওয়াকিয়া যখন সেই মহা ঘটনা অর্থাৎ মহাপ্রলয় সংঘটিত হয়ে যাবে লেইসালি ওয়াকা আতিহা কাজিবা তখন সেই মহা ঘটনা অর্থাৎ কেয়ামতকে কেউ অস্বীকার করা থাকবে না অর্থাৎ যখন এটা ঘটে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখন কেউ এটাকে আর অবিশ্বাস করতে পারবে না সকলেই তখন এটা বিশ্বাস করতে বাধ্য এবার কিভাবে এই কেয়ামত সংগঠিত হবে সেটাও আল্লাহ সুবাহ তালা সুরা জিলজাল কোরআন শরীফের নিরানব্বই নম্বর সুরার প্রথম থেকে শেষ পর্যন্ত আয়াতগুলোতে বলছেন ইদায়াজুল জিলাতিল আরজো জিলজালাহা যখন এই জমিন অর্থাৎ এই পৃথিবীকে গভীরভাবে কঠিনভাবে কাঁপিয়ে দেওয়া হবে ও আখরাজাতিল আরজু আসকালহা এবং জমিন তার ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু উগরে বাইরে নিক্ষেপ করবে অকাল আল ইনসান উমালাহা এবং সমস্ত মানুষরা তখন বলবে এটা কি হলো তারা আশ্চর্য হয়ে যাবে সেই কেয়ামতের ঘটনা যখন ঘটবে যখন জমিন তার ভিতরে যা কিছু আছে এবার এই জমিনের সমস্ত কিছু উগড়ে দেবে বলতে আমরা কেয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সমস্ত মানুষ মৃত্যুবরণ করে আমাদের এই যে শরীর মাটিতে মিশ্রিত অবস্থায় থাকে তাহলে এই মিশ্রিত অবস্থা থেকে আবার সেই মানুষ রূপে আল্লাহ যখন উত্থিত করবেন তখন সেই ঘটনাকে বলা হচ্ছে যে জমিন তার বুকে যা কিছু আছে সমস্ত কিছু উগরে ফেলে দিবে তারপরে এই সমস্ত ঘটনাগুলো দেখে মানুষ হতবম্ব হয়ে যাবে যে এটা কি হলো এটা কি হচ্ছে ইয়াউমা ইজেন তোহাদ্দিস ও আখবার আহা তারপরে সেই দিন জমিন সমস্ত কিছু খবরাখবর সেই হাসরের ময়দানে মানুষের সামনে প্রকাশ করে দেবে বিআনা রব্বাকা আও হালাহা ইয়াউমা ইজি ইয়াসদুরুন নাসু আস্তাতাল লিউরা আমালাহুম ফামান ইয়ামাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা আল্লাহ বলছেন এটা এই কারণে করবেন এবং সেদিন মানুষ বিভিন্ন বিভক্ত হবে তাদের নিজস্ব আমলগুলো দেখার জন্য প্রত্যেকেই নিজে নিজে ব্যস্ত হয়ে পড়বে অর্থাৎ সেদিন হাসরের ময়দানে এমন কর্মব্যস্ততায় মানুষ হয়ে যাবে যে নিজে সে কি কাজ করেছে এই পৃথিবীতে তার নিজের আমল নামাত নিজের রেজাল্ট দেখার জন্য প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে এবং সেই দিনই জমিন সমস্ত কাজকর্ম সে কেয়ামতের ময়দানে প্রকাশ করে দেবে এখানে যদি আমরা একটা এক্সাম্পল দিই বা উদাহরণ দিই বর্তমান সায়েন্সের সাথে বিজ্ঞানের সাথে মিলিয়ে তাহলে আমাদের এই যে বিভিন্ন নেগেটিভ বা উল্টো কথাগুলো আমাদের মনের মধ্যে আসছে তাহলে সেগুলো দূর হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সেই দিন জমিন সমস্ত খবরাখবর অর্থাৎ মানুষ যা কিছু এই পৃথিবীতে করছে ভালো হোক অথবা মন্দ হোক ভালো পরিণতি ভালো হবে আবার মন্দের পরিণতি মন্দই হবে সুতরাং এই যে ভালো এবং মন্দ যে কাজ করেছে সমস্ত কর্মের হিসাব সেদিন জমিন আল্লাহ রব্বুল আলমিনের সামনে প্রকাশ করে দেবে আল্লাহ ফাকরাবুল আলমিন সেই সুরা জিলজালের শেষ আয়াত দুটোতে বলছেন যে মানুষ যদি বিন্দু পরিমাণ অ্যাটম ইলেকট্রন প্রোটন যে আমরা যে শব্দগুলো ব্যবহার করি ফিজিক্স কেমিস্ট্রিতে যে সূক্ষ্ম একটা অণু এবং পরমাণু এই সূক্ষ্ম অণু পরমাণু যদি ভালো আমল করে তাহলেও সেই সূক্ষ্ম অনুপরিমাণ ভালো আমলও তাকে সেই হাসরের ময়দানে দেখানো হবে আবার যদি কোনো মানুষ সূক্ষ্ম বা বিন্দু পরিমাণ অনুপরিমাণ যদি কোনো খারাপ কাজ করে থাকে কোনো অন্যায় কাজ করে থাকে কোনো হারাম কাজ করে থাকে তাহলে সেটাও তাকে সেই হাসরের ময়দানে কেয়ামতের মাঠে তাকে দেখানো হবে তাহলে এটা আমরা তখন আর অবিশ্বাস করতে পারি না এটা অবশ্যই আমাদের বিশ্বাস করতে বাধ্য হব আমরা যে আমরা এই কাজটা করেছি আমরা হয়তো ভুলে যাব কিন্তু আল্লাহ পাকরাবুল আলমিন এটা আমাদের সেই জমিনের মাধ্যমে স্মরণ করাবেন শুধু তাই নয় আল্লাহ সুবহানা হওয়া তালা আমাদের যে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে আলাদা আলাদা এক একটা নিয়ামত যদি আমার হাত না থাকতো তাহলে হাতের যে কাজ হাতের মাধ্যমে আমরা যে কাজগুলো করি সেটা থেকে আমি বঞ্চিত হয়ে যেতাম আমার চোখ যদি আমার না থাকতো সবচাইতে বড় নিয়ামত আল্লাহ সুবাহ তালা আমাকে দান করেছেন এই চোখ যদি আমাকে আল্লাহ সুবাহ না দিতেন তাহলে আমি এই পৃথিবীটা পুরো আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অন্ধকারে থেকে যেতাম তাহলে এই এত বড় বড় নিয়ামত যে আমরাকে আল্লাহ সুবাহ তাল্লাহ দিয়েছেন আমাদের কর্ণ যার দ্বারা আমরা শুনি আমাদের পা তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা যেমন একটা কাজ রয়েছে সেরকমই এগুলোর আলাদা আলাদা একটা তাৎপর্য বা এগুলো হচ্ছে আল্লাহর সবচাইতে বড় নিয়ামত সুতরাং সেই হাসরের ময়দানে কিন্তু আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন সুরা নূর চব্বিশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়তে যে মানুষ দুনিয়াতে যে কাজকর্মগুলো করে সেই কাজকর্ম সেদিন হয়তো সে অস্বীকার করবে কিন্তু কেয়ামতের মাঠে আল্লাহ সুবাহ সুরা ইয়াসিন সুরাতেও বলছেন এবং সুরা ফুসিলাত একচল্লিশ নম্বর সুরার চল্লিশ এবং একচল্লিশ নম্বর আয়তে যে মানুষের সেদিন চোখ কান এবং পা হাত এই সমস্ত চামড়াগুলো আল্লাহর সামনে সাক্ষী দেবে আমাদের হয়তো আশ্চর্য লাগবে এবং সেদিন আমরা আফসোস করব আমরা নিজেদের চোখকে নিজেদের হাতকে নিজেদের পাকে আমরা এত যে সেবা যত্ন করি এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমাদের নিজের স্কিন বা চামড়াকে কিন্তু সে কেয়ামতের দিনে আল্লাহ সুবাহ বলছেন যে সেদিন মানুষের চামড়া স্কিন এবং তা মানুষের চক্ষু আমাদের জিহবা আমাদের হাত আমাদের পা আমরা যে খারাপ কাজগুলো করেছি আমরা যে অবৈধ কাজগুলো করেছি সেই অবৈধ কাজগুলোর ব্যাপারে আমাদের স্মরণ করিয়ে দিবে সেই হাত আমাদের বলে দিবে যে আমরা কোন সময় কোন অবৈধ কাজটা করেছিলাম আমাদের পা সেই দিন আমাদের এগেনস্টে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যে আমরা সেই দিন কোন সময় কোন কাজটা হারাম কাজটা করেছিলাম তাহলে এইরকম করে আল্লাহ সুহানা হওয়া তালা আমাদের মুখের যে একটা শক্তি আমাদের যে বাক শক্তি সেই বাক শক্তিটা বন্ধ করে দিয়ে আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সেদিন কেয়ামতের মাঠে হাসরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আমরা যে সমস্ত খারাপ কাজগুলো করেছিলাম তাহলে আমাদেরকে ভাবতে হয় না যে আল্লাহ সুবাহানা তালা আমাদের যে নিয়ামত এই জীবন দান করেছেন এবং আমাদের এই যে অঙ্গ প্রত্যঙ্গে এক একটা নিয়ামত হিসেবে দান করেছেন আমরা এই নিয়ামতের যদি সম্মান রক্ষা করতে পারি এই নিয়ামতকে যদি আমরা ধরে রাখতে পারি তবেই আমরা সেই আল্লাহ সুবাহ তালার কাছে এই আমার হাত আমার চক্ষু আমার পা এবং আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার স্কিন সেই হাসরের ময়দানে আমার হয়ে সাক্ষী দিবে আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে সত্যি সে আমার পাশে দাঁড়াবে আর যদি আমি এই দুনিয়াতে ফাঁকি দিয়ে থাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে যদি ফাঁকি দিয়ে থাকি এবার আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফাঁকি দেওয়া মানে আমি নিজে নিজেকে ফাঁকি দেওয়া অনেকেই বলে বা আমরা দেখি স্কুল কলেজে যখন ছেলে মেয়েরা পড়াশোনা করে যারা সত্যিকারের ভালো পড়ুয়া হয় শিক্ষক মশাই যখন তাদেরকে পড়াশোনার হোমওয়ার্ক দেন বাড়ির কাজ দেন সেইটা যদি সেই ছাত্র ছেলে এবং মেয়ে বাড়িতে সঠিকভাবে পড়ে আসে তাহলে সে পরীক্ষায় কৃতকার্য হয় সে যদি হোমওয়ার্ক নিয়মিত করে তবে সে পরীক্ষা কৃতকার্য হয় তাহলে আমাদের যে হোমওয়ার্ক আল্লাহ পাকরাবুল আলমিন আমাদের কাজ করার শক্তি দিয়েছেন আমাদের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এই অঙ্গ প্রত্যঙ্গের যে সঠিক ব্যবহার হালাল পথে ব্যবহার সেই হালাল পথে ব্যবহার যদি আমরা না করি অন্যই পথে অবৈধ পথে আমাদের এই ব্যবহার হয় তাহলে আমরা আল্লাহ সুবাহর কাছে সেদিন লজ্জিত হব সেদিন আমাদের মুখমণ্ডল বিমর্ষ হয়ে যাবে চিন্তিত হবে আমরা কোনো সময় সেই চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো না ছোট্ট একটা বিরতি নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন শহীদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাবুত তাওহীদ দেখুন কিতাবুত তাহিদ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুফান কোরআনকে রাখবেন কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিরে এলাম বিরতির পরে আলোচনা করছিলাম যে আল্লাহ সুবাহ তালা সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করে একটা স্বাভাবিক জীবনযাপন করার তৌফিক দান করেছেন সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক সকলকে স্বাভাবিক জীবনযাপনের তৌফিক দিয়েছেন এবং তার জন্য সিলেবাস নির্ধারিত করে দিয়েছেন এবার এই সিলেবাসের যে হিসাব বা যে চলাফেরা সেটা যে জমিন ক্যাচ করছে বা জমিন এটাকে ধরে নিচ্ছে সেটা মরে যাওয়ার পরে হাসরের ময়দানে যে সেটা আল্লাহ পাকরাবুল আলমিনের সামনে প্রকাশ হয়ে যাবে জমিন নিজেই বর্ণনা করবে আমি হয়তো নিজেই ভুলে যাব যে আমি এই কাজটা করিনি বা এই কাজটা আমি করেছি আমি অস্বীকার করব তখন কিন্তু এই পৃথিবীকে অর্ডার করবেন সেই পৃথিবী তখন সেই সমস্ত আমার ভুলে যাওয়া সমস্ত জিনিসগুলো প্রকাশ করে দেবে আল্লাহ আব্বুল আলমিন সেই সুরা জিলজালের শেষ আয়াত দুটোতে বলছেন যে মানুষ যদি বিন্দু পরিমাণ অ্যাটম ইলেকট্রন প্রোটন যে আমরা যে শব্দগুলো ব্যবহার করি ফিজিক্স কেমিস্ট্রিতে যে সূক্ষ্ম একটা অণু এবং পরমাণু এই সূক্ষ্ম অণু পরমাণু যদি ভালো আমল করে তাহলেও সেই সূক্ষ্ম অনুপরিমাণ ভালো আমলও তাকে সেই হাসরের ময়দানে দেখানো হবে আবার যদি কোনো মানুষ সূক্ষ্ম বা বিন্দু পরিমাণ অনুপরিমাণ যদি কোনো খারাপ কাজ করে থাকে কোনো অন্যায় কাজ করে থাকে কোনো হারাম কাজ করে থাকে তাহলে সেটাও তাকে সেই হাসরের ময়দানে কেয়ামতের মাঠে তাকে দেখানো হবে তাহলে এটা আমরা তখন আর অবিশ্বাস করতে পারি না এটা অবশ্যই আমাদের বিশ্বাস করতে বাধ্য হব আমরা যে আমরা এই কাজটা করেছি আমরা হয়তো ভুলে যাব কিন্তু আল্লাহ পাকরাবুল আলমিন এটা আমাদের সেই জমিনের মাধ্যমে স্মরণ করাবেন শুধু তাই নয় আল্লাহ সুহানা ও তালা আমাদের যে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে আলাদা আলাদা এক একটা নিয়ামত যদি আমার হাত না থাকতো তাহলে হাতের যে কাজ হাতের মাধ্যমে আমরা যে কাজগুলো করি সেটা থেকে আমি বঞ্চিত হয়ে যেতাম আমার চোখ যদি আমার না থাকতো সবচাইতে বড় নিয়ামত আল্লাহ সুবাহ তালা আমাকে দান করেছেন এই চোখ যদি আমাকে আল্লাহ সুবাহ না দিতেন তাহলে আমি এই পৃথিবীটা পুরো আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অন্ধকারে থেকে যেতাম তাহলে এই এত বড় বড় নিয়ামত যে আমরাকে আল্লাহ সুবাহ তালা দিয়েছেন আমাদের কর্ণ যার দ্বারা আমরা শুনি আমাদের পা তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা যেমন একটা কাজ রয়েছে সেরকমই এগুলোর আলাদা আলাদা একটা তাৎপর্য বা এগুলো হচ্ছে আল্লাহর সবচাইতে বড় নিয়ামত সুতরাং সেই হাসরের ময়দানে কিন্তু আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন সুরা নূর চব্বিশ নম্বর সুরার চব্বিশ নম্বর আয়তে যে মানুষ দুনিয়াতে যে কাজকর্মগুলো করে সেই কাজকর্ম সেদিন হয়তো সে অস্বীকার করবে কিন্তু কেয়ামতের মাঠে আল্লাহ সুবাহ সুরা ইয়াসিন সুরাতেও বলছেন এবং সুরা ফুসিলাত একচল্লিশ নম্বর সুরার চল্লিশ এবং একচল্লিশ নম্বর আয়তে যে মানুষের সেদিন চোখ কান এবং পা হাত এই সমস্ত চামড়াগুলো আল্লাহর সামনে সাক্ষী দেবে আমাদের হয়তো আশ্চর্য লাগবে এবং সেদিন আমরা আফসোস করব আমরা নিজেদের চোখকে নিজেদের হাতকে নিজেদের পাকে আমরা এত যে সেবা যত্ন করি এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমাদের নিজের স্কিন বা চামড়াকে কিন্তু সে কেয়ামতের দিনে আল্লাহ সুবাহানা বলছেন যে সেদিন মানুষের চামড়া স্কিন এবং তা মানুষের চক্ষু আমাদের জিহবা আমাদের হাত আমাদের পা আমরা যে খারাপ কাজগুলো করেছি আমরা যে অবৈধ কাজগুলো করেছি সেই অবৈধ কাজগুলোর ব্যাপারে আমাদের স্মরণ করিয়ে দিবে সেই হাত আমাদের বলে দিবে যে আমরা কোন সময় কোন অবৈধ কাজটা করেছিলাম আমাদের পা সেই দিন আমাদের এগেনস্টে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে যে আমরা সেই দিন কোন সময় কোন কাজটা হারাম কাজটা করেছিলাম তাহলে এইরকম করে আল্লাহ সুবাহ তালা আমাদের মুখের যে একটা শক্তি আমাদের যে বাক শক্তি সেই বাক শক্তিটা বন্ধ করে দিয়ে আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সেদিন কেয়ামতের মাঠে হাসরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আমরা যে সমস্ত খারাপ কাজগুলো করেছিলাম তাহলে আমাদেরকে ভাবতে হয় না যে আল্লাহ সুফানা তালা আমাদের যে নিয়ামত এই জীবন দান করেছেন এবং আমাদের এই যে অঙ্গ প্রত্যঙ্গে এক একটা নিয়ামত হিসেবে দান করেছেন আমরা এই নিয়ামতের যদি সম্মান রক্ষা করতে পারি এই নিয়ামতকে যদি আমরা ধরে রাখতে পারি তবেই আমরা সেই আল্লাহ সুবাহ হওয়া তালার কাছে এই আমার হাত আমার চক্ষু আমার পা এবং আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার স্কিন সেই হাসরের ময়দানে আমার হয়ে সাক্ষী দিবে আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে সত্যি সে আমার পাশে দাঁড়াবে আর যদি আমি এই দুনিয়াতে ফাঁকি দিয়ে থাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানকে যদি ফাঁকি দিয়ে থাকি এবার আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফাঁকি দেওয়া মানে আমি নিজে নিজেকে ফাঁকি দেওয়া অনেকেই বলে বা আমরা দেখি স্কুল কলেজে যখন ছেলে মেয়েরা পড়াশোনা করে যারা সত্যিকারের ভালো পড়ুয়া হয় শিক্ষক মশাই যখন তাদেরকে পড়াশোনার হোমওয়ার্ক দেন বাড়ির কাজ দেন সেইটা যদি সেই ছাত্র ছেলে এবং মেয়ে বাড়িতে সঠিকভাবে পড়ে আসে তাহলে সে পরীক্ষায় কৃতকার্য হয় সে যদি হোমওয়ার্ক নিয়মিত করে তবে সে পরীক্ষায় কৃতকার্য হয় তাহলে আমাদের যে হোমওয়ার্ক আল্লাহ পাকরাবুল আলমিন আমাদের কাজ করার শক্তি দিয়েছেন আমাদের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এই অঙ্গ প্রত্যঙ্গের যে সঠিক ব্যবহার হালাল পথে ব্যবহার সেই হালাল পথে ব্যবহার যদি আমরা না করি অন্যই পথে অবৈধ পথে আমাদের এই ব্যবহার হয় তাহলে আমরা আল্লাহ সুবাহর কাছে সেদিন লজ্জিত হব সেদিন আমাদের মুখমণ্ডল বিমর্ষ হয়ে যাবে চিন্তিত হবে আমরা কোনো সময় সেই চিন্তা থেকে দুশ্চিন্তা থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো না আল্লাহ সুবাহ শুধু তাই নয় কোরআন মাজিদের মধ্যে বলছেন যে সেই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় মানুষ যখন টেনশনের মধ্যে থাকবে তখন মানুষ নিজের পিতামাতা নিজের ভাই বোন এবং নিজের স্ত্রী এবং পুরুষ থেকে মানুষ দূরে সরে থাকতে চাইবে আল্লাহ সুবাহানা হুয়া তালা কোরআন মজিদের মধ্যে বলছেন আল্লাহ বলছেন যে সেই দিন হাসরের ময়দানে নিজের ভাইয়ের কাছ থেকে মানুষ পলায়ন করবে নিজের ভাইকে সে চিনতে পারবে না নিজের ভাইয়ের কাছ থেকে পালাতে চাইবে ওয়া উম্মিহি ওয়া আবি এবং নিজের বাবা মায়ের কাছ থেকে সে দূরে সরে থাকতে চাইবে ওয়াসাহিবাতিহি ওয়াবানি এবং নিজের স্ত্রী এবং নিজের ছেলে মেয়ে যাকে আমরা সারা পৃথিবীতে সবচেয়েতে নিজের স্ত্রী এবং নিজের ছেলে মেয়েকে আমরা মেল মহব্বত করি আদর সম্মান করি সবচেয়েতে কাছের মনে করি সে কেয়ামতের ময়দানে আল্লাহ পাকরাবুল আলমিন বলছেন যে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া সেদিন নিজের স্ত্রীর কাছ থেকে নিজের সন্তান সন্ততির কাছ থেকে দূরে পালাতে চেষ্টা করবে তাহলে আমাদের এই আয়াতগুলো থেকে অবশ্যই যদি আমরা চিন্তা ভাবনা করি গভীরভাবে ভাবি তাহলে আমরা দেখব যে এই সমস্ত আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের সেই হাসরের ময়দানের যে ভয়াবহ পরিণতি সেই ভয়াবহ পরিণতিতে আমাদের যে অবস্থা কি শোচনীয় কি কঠিন পরিণতি আমাদের হতে যাচ্ছে বা হতে যাবে সেটা আল্লাহ বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবার এই শিক্ষাগুলো যদি আমরা গ্রহণ না করি যে আমরা সেই হাসরের ময়দানে অসহায়ের মতো পাগলের মতো এখানে ওখানে আমরা ছুটে বেড়াবো নিজের মা বাবা নিজের ভাই বোন নিজের আত্মীয় স্বজন কেউ কারো পাশে সেদিন দাঁড়াবে না নিজে নিজের জন্য শুধু ব্যস্ত হয়ে পড়বে কেউ কারো দিকে তাকাবার সময় তাদের হবে না আজকাল আমরা বাস্তব জীবনে হতে এগুলো দেখছি কোরআন মাজিদের মধ্যে যে সমস্ত বার্তা বা মেসেজগুলো বলেছেন প্রত্যেকটা মেসেজ বা বার্তার মধ্যে একটা বাস্তব সত্যতা রয়েছে এবং সেই বাস্তব সত্যতা যদি আমরা দুনিয়াবি ক্ষেত্রে একটু মিলিয়ে বুঝার চেষ্টা করি তাহলে আমাদের আরো বেশি করে বুঝতে সুবিধা হয় তাহলে এই যে পরীক্ষা এবং পরীক্ষার যে রেজাল্ট হাসরের ময়দানে জমা হওয়া সেটা যদি আমরা দুনিয়াবি ক্ষেত্রে নিজে নিজের লাইফে যদি আমরা স্মরণ করি যে আমরা যখন স্কুল কলেজে পরীক্ষায় বা পড়াশোনা করিয়ে পরীক্ষা দিই তখন সেই রেজাল্টের সময় যখন হয়ে যায় তখন আমাদের কতটা টেনশন আসে আমাদের কত দুশ্চিন্তায় আমরা থাকি যে পাস করব কি করব না কতটা নাম্বার হবে কি হবে না এবার রেজাল্ট যখন আমরা শুনতে যাই তখন আমরা সবসময় চেষ্টা করি নিজের রেজাল্ট জানার অন্যটা জানার চেষ্টা করি পরে কি হলো কিন্তু সবসময় প্রথমে আমি চেষ্টা করি যে আমার রেজাল্ট আমার ফল কি হয়েছে মোবাইল ফোন করে আজকাল ইন্টারনেটের মাধ্যমে আগেই রেজাল্ট জানিয়ে দেওয়া হয় তাহলে আমরা ইন্টারনেট খুলতে গিয়ে আমরা অন্যের ইন্টারনেট কিন্তু দেখি না অন্যের রোল নম্বর আমরা ব্যবহার করি না আমরা প্রথমে নিজের রোল নম্বরের মাধ্যমে আমরা নিজের রেজাল্ট দেখার চেষ্টা করি ঠিক ওই রকমই সেই হাসরের ময়দানে মানুষের অবস্থা এরকমই হবে যে দুনিয়াতেই যেমন মানুষ ছোটাছুটি করে নিজের রেজাল্ট জানার জন্য আখেরাতেও মানুষ সেই রকম করে ছোটাছুটি করবে মানুষ নিজের রেজাল্ট জানার জন্য সুতরাং আমরা যেন এই হাসরের ময়দানের যে আমাদের করুণ পরিণতি হবে সেটা যেন আমরা কোরআন এবং হাদিস থেকে জানার চেষ্টা করি এবং সেখান থেকে জেনে সেই মতো জীবনযাপন যেন আমরা করি তবে আমরা ইহলৌকিক এবং পারলৌকিক উভয় জীবনে আমরা সুখী এবং সফলতার জীবন লাভ করতে পারবো আমরা সেই যারা রেজাল্ট হাতে পেয়ে যায় তারা তখন একে অপরকে দেখায় যারা স্টার পায় যারা eighty percent ninety percent number পায় তারা আনন্দে একে অপরকে দেখায় বাড়িতে গিয়ে বলতে তারা খুবই আনন্দ বোধ করে তাদের ভালো রেজাল্ট কিন্তু যারা শুধু পাস করে বা কোনো একটা সাবজেক্টে ব্যাক হয়ে যায় ফেল করে দেয় তারা বাড়িতে গিয়ে বন্ধু বান্ধবকে বলতে লজ্জাবোধ করে সে একদিকে হয়তো এড়িয়ে যায় অন্যের সাথে দেখা করতে সে লজ্জাবোধ করে তাহলে ঠিক ওই রকমই আল্লাহ রব্বুল আলমিন আমাদের হাসরের ময়দানে যে আমলনামা আমাদের যে রেজাল্ট দিবেন সেটা যদি আমাদের রেজাল্ট ভালো হয় তবেই আমাদের মুখমণ্ডল উজ্জ্বল প্রকৃতির হবে আমরা হাসি মুখে থাকতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank Quadrant Court আটচল্লিশ Calthorpe Road Birmingham UK post code B one five one T H sort code three zero double zero eight three SWIFT BIC code I B IBO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন